দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই এ ধরার সবখানে দিলে আপন মনে এ ধরার সবখানে দিলে আপন মনে দু চোখে যাই দেখতে পাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দিলে তুমি ধরার বুকে কত যে নিয়াম পৃথিবীটা ভরে দিলে দিয়ে তোমার রহম দিলে তুমি ধরার বুকে কত যে নিয়াম পৃথিবীটা ভরে দিলে দিয়ে তোমার রহমা তোমার সৃষ্টি পানে যে আমি আনমনে তোমার সৃষ্টি পানে যে আমি আনমনে ভেবে অবাক হয়ে যাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই না এ ধরার সবখানে দিলে আপন মনে এ ধরার সবখানে দিলে আপন মনে দু চোখে যাই দেখতে পাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই না ভুবনে ছড়িয়ে দিলে আধারে আলো তুমি না দিলে রবি কোথা থেকে লো ভুবনে ছড়িয়ে দিলে আধারে আলো তুমি না দিলে রবি কোথা থেকে এলো মেঘ থেকে বৃষ্টি সে তোমার সৃষ্টি মেঘ থেকে বৃষ্টি সে তোমার সৃষ্টি যাবিনে উপায় কোনো নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই এ ধরার সবখানে দিলে আপন মনে এ ধরার সবখানে দিলে আপন মনে দু চোখে যাই দেখতে পাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই সাগরের জলে দিলে মন কারা ঢে পাহাড়ে ঝরে না ঝরে কাঁদে যেন কে সাগরের জলে দিলে মন কারা ঢে পাহাড়ি ঝরে না ঝরে কাঁদে যেন কে আকাশে রঙের মেলা দেখে মন হয় তোলা আকাশে রঙের মেলা দেখে মন হয় তোলা ও মনিবে কোনখানে যে পাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই এ ধরার সবখানে দিলে আপন মনে এ ধরার সবখানে দিলে আপন মনে দু চোখে যাই দেখতে পাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই নাই দয়ালু আল্লাহ তোমার দয়ার সীমা নাই নাই নাই শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন রংধনুর প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী মাইনুদ্দিন ওয়াদুদের দিক নির্দেশনা ও কারামাতুল্লা মাসউদের সঙ্গীত পরিচালনায় হাফেজ শাউন আহমদ শাফির কণ্ঠে রংধনুর ষষ্ঠ আয়োজন সুক্রিয়া সুক্রিয়া সুক্রিয়া